যে দিনটি অতিবাহিত হলো সে দিনটাই আমার জীবন থেকে ফুরিয়ে গেল অথচ আমি কি পেরেছি কোনো অনাথ অসহায় শোকাতুর লোককে সামান্য দয়া কিংবা সান্ত্বনা দিতে পেরেছি কি কোনো বেদনাতুর মানুষের পাশে দাঁড়াতে দিন ফুরাইয়া যায় রে আমার দিন ফুরাইয়া যায় দিন ফুরাইয়া যায় রে আমার দিন ফুরাইয়া যায় মাঝে রবি ডুবছে সাজে তিনটা গেল ব্যর্থ কাজে মাঝে রবি ডুবছে সাজে দিনটা গেল ব্যর্থ কাজে এক পা কেবল পারে আছে এক পা দিছি নাই দিন ফুরাইয়া যায় রে আমার দিন ফুরাইয়া যায় দিন ফুরাইয়া যায় রে আমার দিন ফুরাইয়া যায় দিন বিখারি কয়জনতি তুর পাপি পথী নারী কয়জন অতীত অন্ধ আতুর পাপি পথি কে পেয়েছে আমার দয়া কে পেয়েছে আমার দয়া অনাথ অসহায় দিন ফুরায়া যায় রে আমার দিন ফুরাইয়া যায় দিন ফুরাইয়া যায় রে আমার দিন ফুরাইয়া যায় মাঝে রবি ডুবছে সাঝে দিনটা গেল ব্যর্থ কাজে রবি ডুবছে সাঝে দিনটা গেল ব্যর্থ কাজে এক পা কেবল পারে আছে এক পা দিছি না দিন ফুরাইয়া যায় রে আমার দিন ফুরাইয়া যায় পিতা হারা পুত্র হারা দুহিতা জাননি যারা পিতাহারা পুত্র হারা দুহিতা জাননি যারা কার জুড়ালাম শোকের আগুন কার জুড়ালাম শোকের আগুন শীতল শান্ত দিন ফুরাইয়া যায় রে আমার দিন ফুরাইয়া যায় দিন ফুরাইয়া যায় রে আমার দিন ফুরাইয়া যায় মাঝে রবি ডুবছে সাঝে দিনটা গেল ব্যর্থ কাজে মাঝে রবি ডুবছে সাজে দিনটা গেল ব্যর্থ কাজে পা কেবল পাড়ে আছে এক পা দিছি দিন ফুরাইয়া যায় রে আমার দিন ফুরাইয়া যায় দিন ফুরাইয়া যায় রে আমার দিন ফুরাইয়া যায় মাতৃ পিতৃহীন শিশুকে কখন দিলাম স্থান বুকে পিতৃহীন শিশুকে কখন দিলাম স্নান বুকে কার করিলাম কোন উপকার কার করিলাম কোন উপকার ব্যাকুল বেদনা দিন ফুরাইয়া যায় রে আমার দিন ফুরাইয়া যায় দিন ফুরাইয়া যায় রে আমার দিন ফুরাইয়া যায় মাঝেরও ডুবছে সাজে দিনটা গেল ব্যর্থ কাজে হয়েছে সাঝে দিনটা গেল ব্যর্থ কাজে এক পা কেবল পারে আছে এক পা দিছি দিন ফুরাইয়া যায় রে আমার দিন ফুরাইয়া যায় দিন ফুরাইয়া যায় রে আমার দিন ফুরাইয়া যায়